আখলাক কেমন হওয়া চাই তো এই প্রসঙ্গে গত জুমায় আল্লাহ তালা যে সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে নির্দেশ দিচ্ছেন যে কাজগুলো করার কারণে আমাদের পারস্পরিক মহাব্বত সম্প্রীতি নষ্ট হয় এমন ছয়টা কাজ সুরে হুজুরাতের মধ্যে আল্লাহ তালা বলছেন তো সেই ছয়টার মধ্যে তিনটা বিষয় গত জুমে আলোচনা করা হয়েছে প্রথম তিনটার মধ্যে প্রথমটা হলো যে একে অপরকে নিয়ে উপহাস করা লা ইয়াসখার কওমুম মিন কওমিন দ্বিতীয় হলো ওয়ালা তালমিজু আংফুসাকুম একে অপরের দোষ বের করা আর তৃতীয় হলো ওয়ালা তানা বাজু বিল আলকব একে অপরকে মন্দ নামে ডাকা আল্লাহ তাহলে এখানে একসাথে ছয়টা কাজ নিষেধ করছেন তার মধ্যে তিনটার বিষয়ে আলোচনা গত জুমায় হয়েছে অবশিষ্ট তিনটা বিষয়ে আলোচনা করার ইচ্ছা আজকে আল্লাহ তালা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু এই যে তানিবু কাসির অম্মিনাদন হে ইমানদারগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো এই যে তানিবু কাসির অম্মিনাদন ইন্না বাজন্নে ইসমি কারণ কোন কোন ধারণা গুনাহ কোন কোন ধারণা গুনাহ অন্যায় ওলা তাজাসু একে অপরের দোষ অন্বেষণ করো না একে অপরের দোষ অন্বেষণ করো না এটা দ্বিতীয় আর প্রথম থেকে হিসেব করলে এটা পঞ্চম আর ষষ্ঠ হলো আজব তোমরা একে অপরের গিবত করো না এই যে আজকে তিনটা যেটা বলার ইচ্ছে তার মধ্যে প্রথমটা হলো অন্যের প্রতি কুধারণা পোষণ করা আরবিতে যেটাকে বলে সু এজন অন্যের প্রতি কুধারণা পোষণ করা আল্লাহ তালা এরশাদ করেন ইজতানিবু কাতির মিনাজন তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো কোন কোন ধারণা গুনা ধারণা হজরত থানবী রহমতুল্লাহ আলী বলেন যে কারো কোনো কর্মকাণ্ড দেখে বা কারো কোনো কথা শুনে তার ব্যাপারে মনে যে খারাপ খেয়াল আসে এটা হলো কু ধারণা তো কুধারণা খারাপ ধারণা এটা দুইটার স্তর একটা হলো যে কারো কোনো কথা শুনে বা কারো কোনো অবস্থা দেখে নিজের অনিচ্ছায় তার প্রতি একটা খারাপ ধারণা এলো অনিচ্ছায় এটা হলো কুধারণার প্রথম স্তর এই যে কুধারণার এই স্তরটা এটা যদি অনিচ্ছায় আসে তাহলে যতক্ষণ পর্যন্ত এই ধারণার উপরে আমল করা না হবে এই ধারণাটাকে আমলে না আনা হবে ততক্ষণ পর্যন্ত এই কুধারণাটা এটা গুনাহের পর্যায়ে পড়বে না যেমন রমজানের দিন কাউকে দেখা গেল যে সে হোটেল থেকে বের হলো স্বাভাবিকভাবেই হোটেল থেকে বের হলো এটা দেখলে অনিচ্ছায় আমাদের ভিতরে আমাদের মনে এই কথাটা জাগতে পারে যে হয়তো সে রোজা রাখেনি এই যে অনিচ্ছায় একটা ধারণা এলো এই এটা হলো কুধারণার প্রথম স্তর যেটাকে আমরা আরবিতে বলি গায়ের এখতিয়ারি অনিচ্ছায় কুধারণা তার প্রতি এলো তাহলে এই অনিচ্ছায় যে কুধারণাটা এলো এটাকে যদি আমলে নেওয়া না হলো তাহলে এটা গুনাহের পর্যায়ে পড়বে না আমলে নেয়া হওয়া আমলে নেয়ার অর্থ হলো যে এই ধারণাটাকে বিশ্বাসে পরিণত করা উদাহরণার প্রথম স্তর হলো অনিচ্ছায় যে ধারণাটা আসে অন্তরে এটাকে যতক্ষণ পর্যন্ত আমলে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত গুণা হবে না আমলে নেয়ার অর্থ হলো দুইটা একটা হলো এই ধারণাটাকে বিশ্বাসে পরিণত করা আর আরেকটা হলো এই ধারণার প্রেক্ষিতে অন্যের কাছে তার এই বিষয়টা নিয়ে সমালোচনা করতে শুরু করা এই দুইটা কাজ যতক্ষণ পর্যন্ত আমরা না করব যে ধারণা হয়েছে বাকি এটাকে আমি বিশ্বাসে পরিণত করি নাই এবং এটা নিয়ে তার কোনো সমালোচনা করতে শুরু করিনি তাহলে যতক্ষণ পর্যন্ত ধারণা শুধু ধারণা পর্যায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা গুণা হবে না এটা হারামো হবে না শুধু ধারণা ধারণা পর্যায়ে যেমন এই যে বললাম যে কাউকে দেখলাম রমজান মাসে সে হোটেল থেকে বের হলো তো স্বাভাবিকভাবে আমার দিলে এলো যে হয়তো সে রোজা রাখেনি শুধু এই ধারণাটাকে ধারণা পর্যায়ে রাখলাম এটাকে আমি বিশ্বাসে পরিণত করিনি যে আসলে হয়তো সে রোজা রাখে নাই বা কারো কাছে আমি বলিও নাই তাহলে এতটুকু কুধারণা সেটা ক্ষমাযোগ্য এটা আল্লাহ তালা মাফ করবেন এটা তো আমার অনিচ্ছায় আসছে তবে এই ক্ষেত্রে হজরত থান রাহিমুল্লাহ বলেন যে এই ক্ষেত্রে এই যে কুধারণাটা এটাকেও মন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা চাই তো দূরে সরাবো কিভাবে যে তার এই কাজটার কোনো সুন্দর ব্যাখ্যা মনে মনে চিন্তা করে ফেলা চাই সুন্দর একটা ব্যাখ্যা যেমন এটা আমি তো ভাবতে পারি যে সে হয়তো আসলেই রোজা রাখছে কিন্তু কোনো তার বাসায় কোনো রুগী আছে রুগীর খাবার নেওয়ার জন্য হোটেল ঢুকছে অথবা কারোর সাথে তার কোনো কথা আছে সেই কথাটা বলার জন্য হয়তো হোটেলে ঢুকছে হোটেলের মালিকের সাথে কোনো কথা আছে এটা বলার জন্য হয়তো সে হোটেলে ঢুকছে তো তার কাজের কোন একটা সুন্দর ব্যাখ্যা মনে চিন্তা করে নেয়া চিন্তা করে তার প্রতি অনিচ্ছায় আমার যে একটা কুধারণা সৃষ্টি হলো এটা অন থেকে দূর করে দেয় কেন কারণ যদি এই অনিচ্ছায় যে কুধারণাটা এলো এটাকে যদি মনে স্থান দিয়ে রাখি তাহলে হতে পারে যে এটা গুনাহের পর্যায়ে আমাকে নিয়ে যাবে এটা বিশ্বাসে পরিণত হয়ে যাবে অথবা তার এই বিষয়টা নিয়ে অন্যের কাছে সমালোচনা পর্যন্ত নিয়ে যাবে তাহলে তো গুণা হয়ে যাবে তাহলে কুধারণার প্রথম স্তর হলো যেটা অনিচ্ছায় আসে যেটাকে আমরা আরবিতে বলি গায়ের এখতিয়ারি যতক্ষণ পর্যন্ত গায়ের এখতিয়ারি পর্যায়ে থাকে তখন পর্যন্ত কু ধারণা এটা গুনাহের পর্যায়ে পড়ে না বাকি তখনও করণীয় যে এটাকে কোনো একটা ভালো ব্যাখ্যা দিয়ে মনের থেকে এই কু ধারণাটাকে সরিয়ে নেওয়া আর দ্বিতীয় স্তর হল কু ধারণার যে কারো কোনো কর্মকাণ্ড দেখে যেই ধারণাটা অনিচ্ছায় এলো এটাকে বিশ্বাসে পরিণত করে নেয়া এবং এই ধারণার উপরে ভিত্তি করে অন্যের কাছে তার সমালোচনা করতে শুরু করা এই কুধারণার এই পর্যায়টা এটা হারাম এটা কবিরা গুণা যেটা এই আয়াতে আল্লাহ তালা নিষেধ করতেছেন যেমন আমি কাউকে দেখলাম হোটেল থেকে বের হলো সে শুধু এতটুকু ধারণার উপর ভিত্তি করে আমি নিশ্চিত মনে করে নিলাম যে সে রোজা রাখেনি এই যে এই ধারণাটাকে আমি বিশ্বাসে পরিণত করে নিলাম রোজা রাখেনি অন্যের কাছে বলতে শুরু করলাম যে অমুক তো রোজা রাখে নাই এটার উপরে আমার আর কোনো শক্ত কোনো প্রমাণ নাই বা শুধু এতটুকু যে আমি তাকে দিনের বেলা হোটেল থেকে বের হইতে দেখছি এই যে একজন মুসলমানের প্রতি কোনো প্রমাণ ছাড়া খারাপ ধারণা করা এটা কবিরা গুণা এটা হারাম আল্লাহ তালা যত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন সবগুলো কাজ শুধু এজন্যই যেই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে পারস্পরিক মহাব্বত সম্প্রীতি নষ্ট হবে যার ব্যাপারে আমার এই ধারণাটা হলো সে যদি বিষয়টা জানে বাস্তবিক এটা হতে পারে না যে সে হোটেল থেকে বের হইছে সে আসলে রোজাদার সে আসলেই তার কোনো ঘরের কোনো রোগীর জন্য খাবার আনতে গেছে এটাকে হতে পারে না অথবা হোটেলের ভিতরে কোনো একজন বসা ছিল না হয় হোটেলের মালিকের সাথেই তার কোনো প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা সারতে সে গেছে এটাকে হতে পারে না সেখানে আমি যদি শুধু সে হোটেল থেকে বের হইতে দেখছি তাকে এটার উপরে ভিত্তি করে তার ব্যাপারে কুধারণা করলাম এবং সেই কুধারণাটাকে আমি আমার বিশ্বাসে পরিণত করলাম এটার উপরে ভিত্তি করে অন্যের কাছে তার সমালোচনা করতে শুরু করলাম এতে হবে এটা কি সে যদি জানতে পারে তাহলে সে আমার ব্যাপারে মন খারাপ করবে না সবাই গিয়ে মনটা খারাপ করবে এবং সে তখন চেষ্টা করবে যে আমি যে তার একটু বেইজ্জতি করলাম সেও আমাকে একটু বেইজ্জতি করার চেষ্টা করবে ইসলাম আমাদেরকে এমন বিধিবিধান দিছে যে এগুলো যদি আমরা সবাই পালন করি সত্যিকারই একটা জান্নাতি পরিবেশ আমাদের মধ্যে হবে হজরত হানিব রহিমুল্লাহ বলেন যে এই যে দুইটা স্তর তার মধ্যে দ্বিতীয় স্তরটাই এখানে বলা হয়েছে আয়াতে ইজতানিবু কাকি মিনাজন তিনি বলেন যে এই যে কারোর প্রতি যদি এরকম কুধারণা হয়ে যায় এরপরে আমাদের করণীয়টা কি হয়ে যেতে পারে তিনি বলেন যে কুধারণার উৎসটা হলো অহংকার একজন ব্যক্তি যখন সে নিজেকে বড় মনে করে নিজের ব্যাপারে সে ভাবে যে আমার বুঝটা ঠিক আমি সব অন্যায় থেকে মুক্ত এরকম একটা ভাব যখন মানুষের ভিতরে সৃষ্টি হয় এই ভাব থেকেই অন্যের প্রতি কুধারণার জন্মটা নেয় নিজেকে বড় মনে করা আমি যেটা বুঝি সেটাই সঠিক আমার বুঝটাই নির্ভুল একেবারে এবং আমার সব কাজ এটা একদম নির্ভুল হয় এই ভাবটা যখন মানুষের ভিতরে সৃষ্টি হয় যেটাকে অহংকার বলা হয় এটার থেকেই মূলত কুধারণা তারপর অন্যের বিপদ করা অন্যের দোষ চর্চা করা অন্যের দোষ খুঁজে বের করা এই যে রোগগুলো এগুলো এই অহংকার থেকে সৃষ্টি হয় এই জন্য হজরত থানবী রহিমুল্লাহ বলেন যে কুধারণা এবং অন্যান্য এই জাতীয় আরো যত রোগ আছে সবগুলো রোগের চিকিৎসা হলো অহংকার থেকে নিজের দিলকে পাক করা এবং নিজের দিলের মধ্যে তাওয়াজু বিনয়ের সিফত সৃষ্টি করা অহংকার তো হলো যে নিজেকে বড় মনে করা আর এর বিপরীতে তাওয়াজু তাওয়াজু হলো নিজের হাকিকত কি নিজের বাস্তবতাটা কি এটা নিয়ে চিন্তা করা যে আমি আসলে কি আমার হাকিকত কতটুকু আমার মধ্যে যদি কোনো দোষ আমার মধ্যে যদি কোনো গুণ থেকে থাকে তাহলে সেটা তো আল্লাহরই দান তাওয়াজুর হাকিকত হলে এটাই যে আমার মধ্যে যত গুণ দেখতে পাই আমি অত কিছু এলেম কালাম শিখছি আমি নামাজ পড়ি হজ করছি একটু তাকুয়া হারাতের সাথে চলার চেষ্টা করি এই যে গুণগুলো আমি আমার মধ্যে দেখতে পাইতেছি এগুলো এগুলো রাখার মধ্যে আমার কি ভূমিকাটা এগুলো তো আল্লাহ তালার দান অর্থ সম্পদ যদি কিছু থেকে থাকে তাহলে সেটাও তো আল্লাহ তালারই দান আর এই সবগুলো আল্লাহ তালা যখন খুশি আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন এই কথাটা যখন একটা মানুষ ভাববে যে আমার সবগুলো গুণ সেটা আল্লাহ তালার দান আর সেটাও আল্লাহ তালা যখন খুশি তখন আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন এটা ভাবলে কখনোই তার দিলের মধ্যে অহংকার আসতেই পারে না আসতেই পারে না হজরত হানিব রহমুল্লাহ বলেন যে কারো দিলের মধ্যে যদি অহংকার থাকে তাহলে এই অহংকার থেকে এই রোগগুলোর সৃষ্টি হয় যে অন্যের কোন একটা অবস্থা দেখলেই তার ভিতরে এই কুধারণা জন্মে যায় কুধারণা জন্মে যায় তো এই জন্য থান ইব্রাহিমুল্লাহ বলেন যে এটার আসল চিকিৎসা তো হলো নিজের দিলকে অহংকার থেকে পাক করা নিজের দিলের মধ্যে তাওয়াজুয়ের সিফত সৃষ্টি করা কিন্তু তাৎক্ষণিকভাবে একটা চিকিৎসা হলো যে কারোর প্রতি যদি কোনো বদগুমানি কুধারণা এসে যায় তাহলে সাথে সাথে প্রত্যেকের জন্য কর্তব্য যে নিজের দোষ ত্রুটিগুলোর কথা স্মরণ করা নিজের দোষের কথা স্মরণ করা কারণ মানুষ অন্যের প্রতি অন্যের প্রতি তার দৃষ্টিটা তখনই পড়ে যখন সে নিজের দোষ ত্রুটি থেকে নিজের দৃষ্টিকে সরাই ফেলছে অন্যের দোষ ওই ব্যক্তির নজরেই পড়ে যার নিজের দোষের থেকে সে নিজের দৃষ্টি সরাই ফেলছে এজন্য যখনই অন্য কারো ব্যাপারে আমার মনে কু ধারণা আসবে হজরত হানিফ রহিমুল্লাহ বলেন তখনই আমার কর্তব্য নিজের দোষ ত্রুটির কথা স্মরণ করা যে আমি কত অপরাধী আমার যত অপরাধ আছে এই অপরাধগুলোর ব্যাপারে আল্লাহ তালার কাছে আমি কি জবাব দেব আর অন্যের একটা অবস্থা দেখে সেটা যে কুধারণা করতেছি এই কুধারণার ব্যাপারে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে এই জন্য এই জন্য ইসলামের শিক্ষা হলো জুন্নু বিল না খায়রা অন্যান্য মোমেনদের ব্যাপারে সুধারণা রাখো অন্যান্য মোমেনদের ব্যাপারে সুধারণা আর নিজের ব্যাপারে রাখো কুধারণা নিজেকে অপরাধী ভাবো এটা যখন কোন একজন মুসলমানের দৃষ্টি এভাবে হয়ে যাবে যে সে অন্যের কোনো খারাপ অবস্থা দেখলে সে নিজের দিকে ফিরে আমার কি অপরাধ আছে তাহলে স্বাভাবিকভাবেই তার দিল থেকে অন্যের প্রতি কুধারণা যেটা আসছিল সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে উর্দু এক শাহের বহুত বড় বুজুর্গ ছিলেন জফর বাহাদুর শাহ জফর তিনি খুব সুন্দর সুন্দর কবিতা বলতেন তার একটা কবিতা হলো নাথি হাল কি জব আপনি খবর রহে ঢুঁড়তে আরো কে আইব হুনর যখন আমার নিজের দুষ্ট্রুটির খবর ছিল না তখন আমি অন্যের দুষ্ট্রুটি খুঁজে বেড়াবার কাজে ব্যস্ত ছিলাম নাথি হাল কি জব আপনি খবর রহে ঢুঁড়তে আরো কে আইব হুনর पड़ी अपनी बुराइयों पर जो नजर তো নিগাহ মে কই বুড়া না রাহা কিন্তু যখন আমার নিজের দৃষ্টিটির প্রতি নিজের দৃষ্টি পড়লো তখন আমার দৃষ্টিতে আর কেউ খারাপ থাকলো না যখন আমার নিজের দুষ্টটির প্রতি আমার নজর পড়লো তখন আমার দৃষ্টিতে আর কেউ খারাপ থাকলো না এটি হলো মেন জিনিসটা যে অন্যের প্রতি খারাপ ধারণাটা আসেই এই চিন্তায় যে আমি আমার দুষ্টুটির থেকে দিকে আমার নজর সরে গেছে এই জন্য ইসলামের শিক্ষা হলো প্রত্যেকে নিজের দুষ্টুটি নিয়ে ব্যস্ত থাকো অন্যের দুষ্টুটি সেটা তুমি যদি তার ইসলাহের ব্যাপারে জিম্মাদার না হও তাহলে অন্যের দুষ্টুটি নিয়ে তুমি এত ফিকির মান্দ হইও না এটা হলো ইসলামের শিক্ষাটা এটা হলো প্রথম জিনিস যেটাকে আল্লাহ তালা এখানে নিষেধ করলেন বদগুমানি হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি কারোর প্রতি শক্তিশালী কোনো প্রমাণ ছাড়া কারোর প্রতি বদগুমানি করে কুধারণা করে তাহলে এটার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে তাকে যে কি কারণে তুমি তার প্রতি খারাপ ধারণাটা করলে কিন্তু এর বিপরীতে যদি আমরা অন্যদের প্রতি কোনো প্রমাণ ছাড়া ভালো ধারণা রাখলাম যে অমুক ব্যক্তি খুব ভালো পরহেজগার কোনো প্রমাণ নাই আমার কাছে কিন্তু অন্যের প্রতি ভালো ধারণা রাখলাম তাহলে এখানে আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি কি প্রমাণের ভিত্তিতে তার প্রতি ভালো ধারণা রাখছো এটা জিজ্ঞেস করবে না বরং এখানে আল্লাহ তালা আমাকে এমনি নেকি দিয়ে দেবে সব দেবে যে অন্যের প্রতি ভালো ধারণা রাখছো তো মোমেনের প্রতি ভালো ধারণা রাখার নির্দেশ আদিশে আসছে এই জন্য এমনি আমাকে সব দেওয়া হবে দ্বিতীয় দ্বিতীয় যে কাজটা এখানে নিষিদ্ধ করা হলো সেটা হলো ওয়ালা তাজাসু তাজাসুস তাজাসুস শব্দের অর্থ হলো কারো গোপন দোষ অন্বেষণ করা কারো গোপন দোষ অন্বেষণ করা ইসলামী শিক্ষা হলো যদি কারো সামনে প্রকাশ্যে কোনো দোষ ধরা পড়ল তাহলে যদি সেটা সংশোধন করার ক্ষমতা তোমার থাকে তাহলে তুমি সংশোধন করো আর যদি সংশোধন করার ক্ষমতা না থাকে তাহলে তুমি চুপ থাকো আর কারো কাছে বলতে যেও না এটা ইসলামের শিক্ষা আর যদি কারো কোনো একটা দোষ গোপন দোষ প্রকাশ পায় নাই এখনো শুধু ধারণার বসে সেটা খুঁজে বের করার চেষ্টা করা এটা ইসলামে নিষিদ্ধ এটাকে বলা হয় তাজাসুস যে কারো দোষ যেটা গোপন সেটাকে বের করার চেষ্টা করা এটা হারাম বলে তাজাস এটা হারাম তো কারো গোপন দোষ গোপন হালাত জেনে ফেলার যত উপায় আছে সব উপায়গুলো হারাম কারো গোপন অবস্থা যেটা আমার সামনে জাহিরিভাবে প্রকাশ্য না এটা জানার যত উপায় সবগুলো ইসলামে হারাম করছে আর হারাম করার কারণ ওই যেটা আগে বললাম সেটাই যে মানুষ হিসাবে সব মানুষের মধ্যে কিছু না কিছু দোষ আছে আমার মধ্যেও আছে আপনার মধ্যেও আছে সবার মধ্যেই আছে অতএব আমরা প্রত্যেকে কামনা করি যে আমার মধ্যে যে গোপন দোষগুলো আছে এগুলো কেউ না জানুক এটা নিয়ে কেউ ঘাটাঘাটি না করুক আমি আল্লাহ কাছে তবা করে ভালো হয়ে যাব কেউ ঘাটাঘাটি করুক আমার সেই গোপন দোষগুলো নিয়ে এটা আমি কেউ আমরা পছন্দ করি না কেউই পছন্দ করি না এই জন্য ইসলামের নির্দেশ হলো যে তুমি যেমন পছন্দ করো না তোমার গোপন দোষটা নিয়ে কেউ ঘাটাঘাটি করুক তুমিও কারোটা ঘাটাঘাটি করতে যেও না তুমিও কারো কাটা ঘাটাঘাটি করতে যেও না হ্যাঁ এখানে বিষয়টা হলো যদি কেউ অন্যদের এসলাহের সংশোধন করার দায়িত্বশীল হয় তাহলে অন্যদের সংশোধন করার নিয়তে গোপন দোষ তালাশ করার অবকাশ আছে যেমন ওস্তাদ ওস্তাদের এটা দায়িত্ব যে তার ছাত্রদের সংশোধন করা সেই হিসেবে সংশোধন করার নিয়তে ছাত্রদের গোপন দোষগুলো তালাশ করা খুঁজে বের করা এটার অবকাশটা আছে তবে সেখানেও নিয়ত থাকতে হবে উস্তাদের শুধু সংশোধন তাকে বেইজত করা অপমানিত করা এই নিয়তটা তখনও থাকতে পারবে না ইসলাহের নিয়তে কারো গোপন দোষ খুঁজে বের করা এমন ব্যক্তির জন্য বৈধ যে আসলে এসলাহের ব্যাপারে দায়িত্বশীল এবং সে এসলাটা করতেও পারবে ঠিক তেমনি ভাবে নিজেকে কারো ক্ষতির থেকে বাঁচাবার জন্য অথবা অন্য মুসলমানদেরকে কারো ক্ষতির থেকে বাঁচাবার জন্য কারো কোনো গোপন ষড়যন্ত্র এটা খুঁজে বের করে ফেলা এটার অবকাশ ইসলামে দিছে যেমন কিছু লোকের ব্যাপারে আমি আমরা জানলাম যে এই লোকগুলো মুসলমানদেরকে ক্ষতি করবে হাব ভাব দিয়ে বুঝতে পারলাম তাহলে সেখানে মুসলমানদেরকে ক্ষতির থেকে বাঁচাবার জন্য সে আসলে ক্ষতিটা করবে কিনা সে ষড়যন্ত্রটা আসলেই কতটুকু এগুলো এটার খোঁজ খবর নিয়ে ওই মুসলমান ভাইদেরকে সতর্ক করা এটার অবকাশ আছে শুধু অবকাশ না বরং এটা উৎসাহ দেওয়া হয়েছে এটা তুমি করো নিজের বেলায় যেমন এটা করতে হবে অন্যান্য মুসলমান ভাইদেরকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য এটা করতে হবে তো এটার নাম হলো তাজাসুস যে অন্যের গোপন দোষ খুঁজে বের করা তো ইসলামে এটা নিষিদ্ধ করা হয়েছে অতএব অন্যের গোপন বিষয় নিজের সামনে প্রকাশ হওয়ার যতগুলো সুরত আছে সবগুলো সুরত ইসলামে নিষিদ্ধ হাজর থানবির রহমতুল্লাহ আলে এটার কয়েকটা মিসাল দিয়ে বুঝান যেমন অন্যের গোপন বিষয়গুলো জেনে নেয়া এটার যত সুরত আছে সবগুলো সুরত এই নিষিদ্ধ তাজা সুসের অন্তর্ভুক্ত হবে হাজর থানবির রহমুল্লাহ বলেন যেমন কেউ ঘুমিয়ে গেল ঘুমিয়ে পড়ল তার পাশে দুজন বসে নিজেরা কোনো গোপন বিষয়ে কথাবার্তা বলতেছে তারা এটা ভাবলো যে আমাদের পাশে যে লোকটা ঘুমিয়ে আছে সে আসলেই ঘুমিয়ে আছে কিন্তু বাস্তবে লোকটা ঘুমায় নাই তখন সে যদি বাস্তবে ঘুমায় নাই কিন্তু ঘুমের ভান করে পড়ে রইল তার উদ্দেশ্য হলো যে আমার পাশে বসে যারা কথাবার্তা বলবে তাদের কথাগুলো আমি শুনে নেব তাহলে এই যে অন্যের গোপন কথা শোনার জন্য ঘুমের ভান ধরে পড়ে থাকা এটা এই নিষিদ্ধ তাজাসুসের অন্তর্ভুক্ত হবে এটা অন্যায় হবে সেই ক্ষেত্রে করণীয়টা কি হবে করণীয়টা হবে যে যেই ব্যক্তির সামনে এই যে দুইজন গোপনে কথাবার্তা বলতেছে সে নিজেকে প্রকাশ করে দেবে যে আমি কিন্তু ঘুমন্ত না আমি জাগ্রত অতএব আপনাদের যদি এমন কোনো কথা বলতে হয় যেটার ব্যাপারে আপনারা আমার কাছ থেকে লুকাতে চান তাহলে দূরে গিয়ে বলেন বা পরে বলেন আমি কিন্তু জাগ্রত দেখেন ইসলামে কিভাবে শিক্ষা দিতেছে আমাদের ঠিক তেমনি হবে তানিব রহিমুল্লাহ বলেন যে কেউ যদি দুজন গোপনে কথাবার্তা বলতেছে তাহলে সেখানে তৃতীয় কোনো ব্যক্তি তাদের আড়ালে এসে বসতে পারবে না এমন ভাবে বসা যে তারা দুজনে টের না পায় তাদের কথাগুলো আমি শুনে ফেলতে পারি এই বসাটা এটা নিষিদ্ধ তাজাসুসের অন্তর্ভুক্ত হবে কারণ হতে পারে যে তারা যখন পরবর্তীতে টের পাবে যে আমি তাদের কথাগুলো শুনে ফেলছি তাহলে তারা হয়তো সেখানে এমন কোনো কথা বলে ফেলছে যেটা আমাকে তারা শোনাইতে চায় নাই এটা জেনে ফেললে তারা মনে কষ্ট পাবে এটার কারণে আমার মধ্যে আর তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হবে এই জন্য ইসলামে এই জায়গাটা যেন দূরত্ব সৃষ্টি না হয় যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতটা নষ্ট না হয় এই জন্য এই কাজটা থেকে নিষিদ্ধ করছে এটা করবো না তোমরা হ্যাঁ এক্ষেত্রে বিষয়টা হলো যদি আমি নিশ্চিত জানি যে তারা আমার ব্যাপারে কোনো আমার কোনো ক্ষতি করার সংক্রান্ত কোনো কথা বলবে তাহলে সেখানে নিজেকে ক্ষতির থেকে বাঁচাবার জন্য অথবা অন্য কোনো মুসলমানকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য আড়ালে কথা শোনার অবকাশ আছে স্বাভাবিকভাবে অবকাশটা নাই স্বাভাবিকভাবে এই অবকাশটা নাই এটা হলো তাজাসুস তো অন্যের গোপন বিষয়গুলো জেনে নেয়ার যতগুলো সুরত আছে সবগুলো সুরত এই তাজাসুসের অন্তর্ভুক্ত এটা হারাম কবিরা গুণা এটা কবিরা গুণা সর্বশেষ যে বিষয়টা আল্লাহ তালা এখানে নিষেধ করতেছে সেটা হলো গিবত গিবত হাদিস শরীফের মধ্যে আসছে রসুল সাল একদিন বলেন যে মাল গিবা তোমরা কি জানো গিবত কি জিনিস তো সাহাবা একরাম সাহাবিদের সাধারণত আদত এটাই ছিল যে রসুল সাল আলী আসাল্লাম কোনো কথা জিজ্ঞেস করলে তো যদি এটা তাদের জানাও থাকতো তারপরে ওনারা বলতেন যে আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন এটা এই জন্য বলতেন যে হতে পারে আমরা যেটা জানি সেটা ভুল এই জন্য নিজের থেকে একটা উত্তর দিতেন না তো রসুল সাল আলী আসাল্লাম বললেন যে আতাদরুন আমাল গিবা সাহাবা ইকরাম বললেন যে আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন তখন রসুল সাল আলী আসাল্লাম গিবতের সংজ্ঞা দিতেছেন বিকরুকা আখা কা বিমা ইয়াকরা গিবত হইল তোমার কোনো ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যেটা সে শুনতে পেলে মনে কষ্ট পাবে এটা হলো গিবত তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যেটা যদি সে শুনতে পায় তাহলে মনে কষ্ট পাবে তো সাথে সাথে সাহাবে একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমি যেই কথাটা বলতেছি সেই কথাটা যদি বাস্তবই হয় আমি তার ব্যাপারে যে কথাটা বললাম যেই দুষ্টা বললাম এই দুষ্টা যদি আসলেই তার মধ্যে থাকে ইনকানাফি আখি মা মা আকুল আমি যেটা বললাম সেটা যদি আমার ভাইয়ের মধ্যে আসলেই থাকে তাহলেও কি গিবত হবে প্রতি উত্তরে রসুল সাল আলী আসসালাম বলতেছেন বলতেছেন তুমি তার ব্যাপারে যে দোষটা বললে এটা যদি বাস্তবেই তার মধ্যে থাকে তাহলেই তো তুমি তার গিবত করলে আর যদি তুমি তার ব্যাপারে যে দোষটা বললে এটা বাস্তবে তার মধ্যে নাই তাহলে যে তুমি তার ব্যাপারে অপবাদ দিলে এটা ডবল গুণা হবে মিথ্যা বলা হবে তার দোষও বলা হইল এটাকে আরবিতে বলে বহতান অপবাদ এটা তো আরো দ্বিগুণ গুণা হলো মিথ্যাও বলা হলো অন্যের দোষও বলা হলো এই যে গিবত গিবত এই হাদিসে যেটা ব্যাখ্যাটা দেয়া হলো যে অন্যের ব্যাপারে এমন আলোচনা করা যেটা অন্যের কানে পৌঁছলে সে মনে কষ্ট পাবে এটাকে বলা হয় গিবত যে গিবতটার ব্যাপারে বলা হইতেছে এটা হারাম হারাম একেবারে হারাম কবিরা গুনা এক হাদিসের মধ্যে আসছে রসুল সাল আলী হাসাল্লাম বলেন আল গিবাত আসাধ্য মিনা জিনা গিবত জিনা অপেক্ষা জঘন্য জিনার চেয়েও জঘন্য জিনা ব্যবিচার এটাকে আমরা কে খারাপ মনে না করি সবাই খারাপ মনে করি রসুল সাল আলী হাসাল্লাম গিবতের জঘন্যতা বুঝাতে গিয়ে বলতেছেন যে গিবত এটা জিনার চেয়েও জঘন্য সাহাব একরম জিজ্ঞাসা করলেন ইয়ার আসলে এটা কিভাবে জিনার চেয়েও জঘন্য কিভাবে হুজুর সাল্লাহ একটা দিক তুলে ধরছেন একটা দিক মাত্র তিনি বলেন যে দেখো কেউ যখন জিনা করে জিনা এই কাজটাকে সবাই খারাপ মনে করে জিনা করার পরে এরপরে সে তওবা করে ফেলে আল্লাহ তালা যদি তাকে তৌফিক দেয় তাহলে তওবা করে ফেলে তবা করে ফেললি জিনায়ের গুনার থেকে সে মাপ পেয়ে গেল কিন্তু গিবতের গুনাহটা গিবতের গুনাহটা যার গিবত করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না এটা কেন কারণ গিবত এটা বান্দার হক নষ্ট করা হয়েছে বান্দার হক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই গিবতের অনেকগুলো ধরন বলছেন আজকে যেহেতু সময়ে ফুরিয়ে আসছে এই জন্য এই কথাটা আজকে এখানেই শেষ করে আগামী জুমাতে ইনশাল্লাহ বাকি কথাটা বলবো আজকে অন্য একটা কথা বলে কথাটা শেষ করতেছি শাওয়াল মাস আগামী কাল থেকে শুরু হবে জিল হজের মাস জি কাদা আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আরবি বছরের সর্বশেষ মাস হলো জিলহজ মাস জিলহজ মাসের প্রথম দশ দিন এটা এবাদতের দিন যে সকল মাসগুলোকে আমরা এবাদতের মাস এবাদতের দিন মনে করে থাকি সেই এবাদতের মাস এবং এবাদতের দিনগুলোর মধ্যে থেকে জিলহজ মাসটা একটা এবাদতের মাস এবং জিলহজের প্রথম দশ দিন এটা এবাদতের দিন হাদিস শরীফের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশ দিন যেটা আগামীকাল থেকে শুরু হবে ঈদ পর্যন্ত এটার আলাদা ফজিলত আসছে হাদিস শরীফের মধ্যে আসছে মা মিন আইয়ামিন মিন ইলাল্লাহি আন ফিহা মিন আশ্রে দিল হিজ্জাহ এবাদতের যতগুলো দিন আছে তার মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় দিন যেগুলো আছে তার মধ্যে এটা হলো একটা জিলহজের প্রথম দশ দিন মা মিন আয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতা আব্বাদা ফিহা মিন আশরিল হেজ্জা জিলহজের প্রথম দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অনেক অনেক প্রিয় এবাদতের যতগুলো দিন আছে তার মধ্যে প্রিয় যতগুলো দিন আছে তার মধ্যে জিলহজের প্রথম দশ দিন হলো প্রিয় দিনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এরপরে রসুল সাল আলী আসাল্লাম বলেন ইয়া আদিলু সিয়ামুকুল্লি ইয়াউমে মিনহা বিসিয়া মিসানা জিলহজের দশ দিনের প্রত্যেকটা রোজা অন্যান্য দিন এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সব হবে জিলহজের প্রতিদিনের রোজা এই পরিমাণ নেকি হবে একদিনের রোজা এক বছরের নেকি কদর জিলহজের প্রতি রাত্রের এবাদত কদরের রাতের এবাদতের সমতুল্য কদরের রাতের এবাদতের সমতুল্য এই জন্য এই এটা এই আগামীকাল থেকে শুরু হয়ে যেতেছে আজকে সূর্যোদয়ের পর থেকে শুরু হবে এই আমাদের যাদের সুযোগ হবে আমরা অবশ্যই এই মাস এই দশটা দিন এই দশটা দিন রোজা রাখার চেষ্টা করব। আমাদের ঘরে যারা আছে ওনাদেরকেও বলবো রোজা রাখার জন্য এবং রাত্রিবেলা অন্যান্য সময় যতটুকু এই আমরা করে থাকি তার চেয়ে একটু হলেও বেশি করার চেষ্টা করব। মাগরীবের পরে নফল নামাজগুলো একটু পড়বো এসার পরে অন্যান্য সময় যতটুকু নফল পড়ি আমরা তার চেয়ে একটু হলেও বেশি করার চেষ্টা করব আজকে মাগরীব থেকে শুরু হবে এটা জি সূর্যাস্ত থেকেই শুরু হবে আরবি হিসাব তো আগে হয় রাত্র আগে আসে সেই হিসেবে আমরা ঘরে ঘরে যারা আছে তাদেরকেও বলবো এবং নিজেরা ওইটা করব। অন্যান্য সময় যতটুকু আমাদের বন্দীকে আমার দ্বারা আমার দ্বারা হয় তার চেয়ে যেন একটু হলেও বেশি হয় তাহলে এই যে হাদিসে যে ফজিলতটা কথা বলা হয়েছে উৎসাহটা দেওয়া হয়েছে উৎসাহটা আমাদের কাজে লাগানো হইল আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার টপিক দান করেন আমান আলহামদুলিল্লাহ রবিল আলম